উপজেলার অন্তর্গত কান্দি জয়নগর আহলে হাদিস হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশতম এই মোবারকময় ফজিলতময় বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ পত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম আমার সম্মানিত মুরব্বিয়ান জাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামাই কারামদের নিকট থেকে কোরআন এবং সুন্না থেকে গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শোনার পরে এই কনকনে শীতের রজনীতে রাত্রির প্রায় মধ্যভাগে আল্লাপাকের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে সবরের সাথে আল্লাহ রব্বুল্লা আলমিনের কথাগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলহিবাসাল্লামের কথাগুলো শোনার জন্য যে মহান রব্বুল আলমিন বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আমার সম্মানিত ভাই ও বোনেরা শীতের মাত্রা একটু বেশি মনে হচ্ছে কারণ আমরা গত দুই তিন দিন আমার প্রোগ্রাম ছিল কুমিল্লা অঞ্চলের দিকে ওইদিকে এরকম শীত মনে হয় নাই এদিকে আসার পরে বোঝা গেছে যে শীতের মাত্রাটা এদিকে একটু বেশি এই কনকনে শীতের মধ্যে আপনারা এত রাত্রিতে বসে আছেন আসলেই অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমাদের দেশের ওয়াজ মাহপেলের সিস্টেমগুলো এরকম হয়ে গিয়েছে এখন কিছু করারও নাই কিন্তু এগুলো আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তন করা দরকার রাত দশটার পরে কোনো মাহফিল করাই ঠিক না সর্বোচ্চ গেলে হয়তো এগারোটা কিন্তু চেষ্টা করতে হবে যে রাত দশটার মধ্যে আমাদের মাহাপিল শেষ হয়ে যাবে কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় মাহাপিল শুরুই হয় রাত দশটা ফজর পর্যন্ত মাহাপিল হয় তাহলে রাত্রে শরীরের হক নষ্ট করে ঘুম নষ্ট করে পরের দিন অফিসে আদালতে কাজে কর্মে গেলে কাজকর্ম ঠিক মতো করা যায় না তারপরে ওয়াজ ফজর সালাদটা জামাতে আদায় করা যায় না অনেক ধরনের সমস্যা তৈরি হয় এত রাত্রিতে মাইক আমরা তো এখানে কম মাইক অনেক এলাকায় দেখা যায় পঞ্চাশটা একশোটা মাইক লাগাই রাখে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত এই মাইক বাজতে থাকে এলাকায় কত অসুস্থ মানুষ থাকেন রোগী থাকেন মানুষ ঘুমাইতে পারে না বিভিন্ন ধরনের জটিলতা এই ওয়াজ মাহফিল এই জন্য আমরা এগুলো চেষ্টা করতে হবে আস্তে আস্তে এগুলোকে আগায় নিয়ে আসার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সারা জিন্দিগি নবুয়তের তেইশ বছরে ওয়াজ নসিহত করেছেন কিন্তু সলাতুল আসার পরে কখনো ওয়াজ নসিহত করেন নাই কিন্তু আমরা শুরুই করি ওয়াজ নসিহত আসার পরে মানে আমাদের অভ্যাসটা একটু ব্যতিক্রম হয়ে গেছে তো আমার ভাইয়েরা এবং বোনেরা আমরা বেশি দীর্ঘ আলোচনা করব না এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওলামাই কেরাম যে আলোচনাগুলো করেছেন এগুলোই যদি আমরা আমল করি তো আলহামদুলিল্লাহ আজকের এই ইসলামী জলসা সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ ওয়াজ আসলে বেশি শোনা লাগে না বেশি আমল করা দরকার ওয়াজ কিন্তু আমরা সবাই কম জানি না ওয়াজ সবাই কম বেশি জানি কিন্তু অভাব হয়েছে সমস্যা হয়েছে আমলের কাজে বাস্তবায়ন করা কি করলে জান্নাতে যাব কি করলে জাহান নামে যেতে হবে এগুলো মোটামুটি সবাই জানা আছে সকালবেলায় ফজরের নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে এটা জানে না এরকম মানুষ এই এলাকায় আছে সবাই জানে কিন্তু ফজরের নামাজে মসজিদ খালি কেউ আসে না তাহলে বোঝা যায় ওয়াজ আমরা সবাই জানি কিন্তু অভাব হয়েছে আমাদের আমলের এই জন্য আমরা কথা কম বলবো ওয়াজ কম করব আমল বেশি করব। এটাই যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজ মাহফিল ইসলামী জলসা সার্থক হবে ইনশাআল্লাহ তা আমরা ইনশাল্লাহ এখন এগারোটা বাজে বারোটার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব ইনশাআল্লাহ এ পর্যন্ত বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে কোরআন সন্না থেকে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলার এবং শোনার আল্লাপাক তৌফিক দিন সকলে বলি আমিন আমার সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব বিষয়টি হলো আমরা প্রত্যেকেই আমাদের ছেলে মেয়ে নিয়ে সন্তান সন্ততি নিয়ে খুবই উদ্বিগ্নতার মধ্যে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি আমাদের ছেলে মেয়েগুলো কিভাবে ভালো ছেলে মেয়ে হবে আদর্শ ছেলে মেয়ে হবে সুসন্তান হবে দিনদার হবে সলহীন হবে এই চিন্তায় আমরা সবাই ফেরেসান কারণ বর্তমান সময়টা এমন হয়ে গেছে আধুনিক তথ্য প্রযুক্তি তারপরে বিভিন্ন কিছুর সমন্বয়ে পরিবেশটা এমন হয়ে গেছে ছেলে মেয়েদেরকে ভালোভাবে গড়ে তোলা আদর্শ সুসন্তান হিসাবে গড়ে তোলা এই দেশের একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলা এগুলো অনেক কঠিন হয়ে গিয়েছে কারণ এখন শুধু আপনি কোনো কিছু বেড়া দিয়ে কোনো কিছু বাদ দিয়ে ধরে রাখা যায় না কারণ তথ্য প্রযুক্তির যে যুগটা এটা বাতাসের সাথে কানেকশন এটাকে আটকায় রাখা যায় না এটাকে বন্ধ করে রাখা যায় না ঘরে যদি একটা মোবাইল এনে দিতে পারেন স্মার্টফোন এনে দিতে পারেন তাহলে আর আপনি ওই ছেলে বাহিরে যাওয়া দরকার নাই ওই মেয়ে বাহিরে যাওয়া দরকার নাই ঘরে বসেই সারা পৃথিবীর যত ইবলিশ আছে সকল ইবলিশ এক জায়গায় একত্রিত করতে পারে বাহিরে আর যাওয়া দরকার নাই তাহলে আপনি এই মুহূর্তে এদেরকে সুসন্তান হিসাবে গঠন করা এটা অনেক কঠিন কাজ সবাই আমরা প্যারাসানির মধ্যে আছি কোরআন এবং সন্ন্যার আলোকে আমরা দুই একটি কথা বলার চেষ্টা করব যে আমাদের সন্তানগুলোকে কিভাবে ওয়ালাদে সালেহ সুসন্তান নেককার দিদার মাদকাশক্তি মুক্ত সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত আদর্শ সন্তান কিভাবে আমরা গঠন করতে পারি এই উপায়গুলো আমরা কোরআন এবং সন্না থেকে সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ সুসন্তান যদি হয় ওয়ালাদের সলেহ যদি হয় এই সন্তান আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট এক নিয়ামত সন্তান হইতে হবে কি কথা বলেন না দেখে আপনারা সুসন্তান যেটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় ওয়ালাদে সলে সলে সন্তান যেই সন্তানটা সব সময় সলেহ কাজ করে আমলে সলেহ করে ভালো কাজ করে খারাপ কাজ করে না এইরকম সন্তানগুলোর নাম হলো ওয়ালাদে সলেহ ন্যাক সন্তান আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে সন্তান সন্ততিগুলোকে আমাদের জন্য একদিকে জিনত বানিয়ে দিছেন সৌন্দর্যের উপকরণ বানিয়ে দিছেন আবার আমাদের জন্য এদেরকে পরীক্ষার উপকরণও বানিয়ে দিয়েছেন আল্লাপা কোরআনে কারিমে দুটাই বলছেন আল্লাহ রব্বুল আলমিন এক আয়াতে বলেন সম্পদ যদি না থাকে মাল যদি না থাকে আল্লাহ রব্বুল আলমিনের কোন এবাদত করা সম্ভব হয় না সম্পদ নাই পৃথিবীতে এরকম মানুষ আছে যে বলে যে আমার টাকা পয়সা সম্পদের দরকার নেই এরকম মানুষ আছে আপনাদের এলাকায় আছে সম্পদ অবশ্যই দরকার দুনিয়ার জীবনে আল্লাহর দিনের উপরে টিকে থাকতে হলে সম্পদ লাগবে কারণ দারিদ্রতা এমন এক জিনিস এই দারিদ্রতা মানুষকে কুপুরীর নিকটবর্তী করে দেয় আপনি দারিদ্রতার মধ্যে পড়লে বুঝতে পারবেন এটা কত কঠিন পরীক্ষা যেই পরীক্ষায় একজন মুমিন কাফের হয়ে যেতে পারে এই জন্য সম্পদ দরকার আল্লাহর কোন বান্দা নামাজ পড়তে গেলে সম্পদ লাগবে টাকা পয়সা ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না পারবেন নামাজের মধ্যে সতর ডাকা ফরস সতর ডাকতে হলে কাপড় লাগবে না তা কাপড় কিনতে গেলে টাকা লাগবে না তা টাকা ছাড়া নামাজ পড়বেন কেমনে সলাত আদায় করতে গেলে পেটের মধ্যে কিছু থাকতে হবে খাবার থাকতে হবে খাবার নাই নামাজে দাঁড়াইলে আপনার মনোযোগ সৃষ্টি হবে না সুরাকে রাতে মুখে আসবে না তাহলে আপনি খাইতে গেলে টাকা লাগবে না তাহলে এইরকম সলাতের প্রত্যেকটি শর্ত রোকন আদায় করতে গেলে অর্থের দরকার টাকার দরকার কিন্তু আমরা মনে করি ইমাম সাহেবের মনে কোনো টাকা পয়সা লাগে না এজন্য দেখা যায় অনেক এলাকায় ইমাম সাহেবের বেতন দেয় দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার সমাজের এতগুলো মানুষ একটু চিন্তা করে না যে ইমাম সাহেব চার পাঁচ হাজার টাকা দিয়ে একটা পরিবার নিয়ে কেমনে চলে আবার ওই ইমাম সাহেবের থেকে সুন্দর সুন্দর নতুন নতুন খোব্বা চায় আলোচনা চায় আমি এলাকায় গেছি দেখে এক ইমাম সাহেব বাদ দিয়ে দিছে প্রতি মাসে ইমাম পাল্টায় দু তিন মাস পর পর ইমাম পাল্টায় জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ভাই ইমাম সাহেব আসলে দু তিন মাস পরে আসলে দেখি এক ইমাম সাহেব আবার দেখি আরেক ইমাম সাহেব ঘটনা কি কয় হুজুর প্রতি জুমায় একই বয়ান করে খালি একই ওয়াজ করে নতুন নতুন সুন্দর সুন্দর কোরআন হাদিসের ওয়াজ করে না তা আমি জিজ্ঞেস করলাম বেতন দেন কত সম্মানী দেন কত কয় সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দিয়ে সুন্দর সুন্দর বয়ান চায় সুন্দর সুন্দর ওয়াজ চায় সুন্দর সুন্দর খোদবা চায় তা আমি বললাম আল্লাহ একবার সাড়ে তিন হাজার টাকার বেতন দিয়ে খতিব সাহেব যে মিম্বরে দাঁড়াইতে পারে এটাই তো আল্লাহর বিরাট শকর খতিব সাহেব তো মিম্বর থেকে পড়ে যাওয়ার কথা মিম্বরে তো দাঁড়াইতে পারবে না কিন্তু আল্লাহর বড় শকর যে উনি মিম্বরে দাঁড়াইতে পারেন কথা বলা তো পরের কথা দাঁড়াইতে পারছেন কারণ সাড়ে তিন হাজার টাকা দিয়ে তিনি নিজে খাবেন না তার পরিবার পরিজন খাবে কিভাবে চলবে মানুষ মনে করে যে মনে হয় আলেমুল আমাদের টাকা পয়সা লাগে না আলেমুল আমাদেরকে টাকা পয়সা দিতে গেলে কত যে চিন্তা ভাবনা করে যে অনেক টাকা মনে হয় দিয়ে দিচ্ছে কিন্তু আল্লাহ দিন পালন করতে গেলেও সমাজে টাকা পয়সা লাগে এজন্য আল্লাহ পাক বলছেন মালকে সম্পদকে তোমাদের দুনিয়ার জীবনের জিনাত বানিয়ে দিয়েছে তবে বেশি সম্পদ হইলে এটা ক্ষতিকর এমন পরিমাণ সম্পদ হইতে হবে যেই পরিমাণ সম্পদ দ্বারা মানুষের কাছে হাত পাততে না হয় যেন নিজে নিজে আল্লাহর দিন পালন করার জন্য যেই পরিমাণ সম্পদ লাগে ওই পরিমাণ সম্পদ হলো আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত এক সাহাবি এসে নবী কাছে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আমার এত বিশাল পরিমাণ ঋণ হয়ে গেছে যে ঋণগুলো আমি আদায় করার মতো আমার সামর্থ্য নাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেন সাহাবিরে তোমাকে আমি এমন একটা দোয়া শিখাই দিব প্রতিদিন নিয়মিত এই দোয়াটা বেশি বেশি পড়বা আল্লাহ তোমার পাহাড় পরিমাণ ঋণ হলেও সেই ঋণটা আদায় করার আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন সোহান আল্লাহ সেই দোয়াটা হলো আল্লাহ বিহালালিকান হারামিক এমন পরিমাণ সম্পদ দাও যাতে আমি মানুষের কাছ থেকে হাত পাতা থেকে মুক্তি পেতে পারি আল্লাহ পাকের কাছে এই দোয়া করার জন্য নবী সাল্লাহাম শিখিয়ে দিচ্ছেন স্বয়ং নবী সাল্লাহাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে চারটা জিনিস চাই আল্লাহ হুদা আমি আপনার কাছে চাই হেদায়ত আপনার কাছে চাই তাকওয়া ওয়াল আফাফা আপনার কাছে চাই সচ্ছরিত্রতা ওয়াল গেনা আপনার কাছে চাই অভাব মুক্ততা এই চারটে জিনিসের জন্য নবী সাল্লা ইসলাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন জমজমের পানি পান করার সময় দোয়া কবলের গুরুত্বপূর্ণ সময় জমজমের পানিগুলোকে আল্লাপাক মোবারক বানাই দিচ্ছেন বরকতময় পানি আল্লাহ রসুল সাল্লাম বলেন এটা এমন পানি এটা পান করার সময় যে দোয়া করবা আল্লাহ সেই দোয়া কবুল করবেন সোহার আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ হোমা যখন জমজমের পানি পান করতেন আল্লাহ রবাহ আলমিনের কাছে তিনটা দোয়া করতেন যে জ্ঞান যে এলেম উপকারে লাগে না এরকম বস্তায় বস্তায় জ্ঞান এলেম দরকার নাই এলেম কম হোক এলেম সামান্য হোক কিন্তু ওই এলেমটা যদি আমার উপকারে লাগে ওই এলেম যদি দুনিয়াতে উপকারে লাগে আখেরাতে উপকারে লাগে আল্লাহ আপনি আমাকে ওই রকম এলেম দেন ওয়ারিস্কান ওয়াসে আমার রিজিকটাকে প্রশস্ত করে দেন আমার রিজিকটাকে আপনি সংকীর্ণ করবেন না রিজিকটা প্রশস্ত করে দেন কারণ রিজিক প্রশস্ত না হইলে তাহলে আমি দিনের উপরে টিকে থাকতে পারবো না যত রকমের রোগ বেয়াদি আছে রাব্বুল আলমিন সকল রোগ বেয়াদি থেকে আমাকে শেফা দান করুন সোহান একজন মানুষের যদি উপকারী জ্ঞান থাকে একজন মানুষের যদি প্রশস্ত রিজিক থাকে একজন মানুষের যদি সমস্ত রোগ মুক্তি থাকে শরীর সুস্থ থাকে এই মানুষটার আর কোন জিনিসের দরকার হয় না তাহলে ধন সম্পদ দরকার আছে কি নাই ধন সম্পদ না থাকলে আজকে মাদ্রাসার জন্য দিতেন কেমনে টাকা দিতে পারতেন আর টাকা না দিতে পারলে মাদ্রাসা এটা চলতো কেমনে তাহলে ধন সম্পদ মুমিনের কাছে থাকা জরুরি তবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এই ধন সম্পদ যেন এমন না হয় যেটা আমার জাহান নামে যাওয়ার কারণ হয় এই জন্য আল্লাহ পাক বলছেন ধন সম্পদও তোমাদের দুনিয়ার না সন্তান সন্ততি ছেলে মেয়ে এরও তোমাদের জন্য জিনাব কারণ ছেলে মেয়ে এমন এক সৌন্দর্যের উপকরণ দেখবেন ছেলে মেয়ের কথাবার্তাগুলো মা বাবার কাছে সুন্দর লাগে ছেলে মেয়ে কথা বলে মা বাবার মনগুলো ভরে যায় ছেলে মেয়ে খেলাধুলা করে মা বাবা খুশি হয়ে যায় ছেলে মেয়ে দুষ্টামি করে তাও মা বাবা খুশি হয়ে যায় আল্লাহ পাক এমন জিনাত বানাইছেন যে ছেলে মেয়ের খাওয়া দাওয়া কথাবার্তা ছাল ছলন সবগুলা মা বাবার একটা আনন্দের কারণ যার একটা ছেলে মেয়ে নাই সেই বুঝে ছেলে মেয়েটা কত বড় গনিমত কত বড় সম্পদ ছেলে মেয়ে দান করেন কে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ ছেলে মেয়ে দিতে পারে না কিন্তু আমাদের দেশে আবার অনেকে ছেলে মেয়ে খোঁজার জন্য খাজা বাবার কাছেও যায় আছে না ছেলে মেয়ে যদি হইতে একটু দেরি হয় বিয়ে হয়েছে দুই বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে ছেলে মেয়ে হয় না তখন আল্লাহর কাছে না চায় চলে যায় খাজা বাবার কাছে ছেলে মেয়ে চাওয়ার জন্য গরু নিয়ে যায় খাসি নিয়ে যায় টাকা নিয়ে যায় নিয়ে খাজা বাবার কাছে ছেলে চায় খাজা বাবার কাছে ছেলে মেয়ে চাইলে ইমান থাকবে শির্ক ইমান চলে যাবে কারণ আল্লাহ পাক কোরআন কারিমে স্পষ্ট করে বলছেন ইয়াহা বলি লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি যাকে চাই তাকে শুধু কন্যা সন্তান দান করি যাকে চাই শুধু পুত্র সন্তান দান করি ছেলে সন্তান দান করি যাকে চাই ছেলেও দি মেয়েও দি যাকে চাই আমি ছেলেও দিই না মেয়েও দিই না কিছুই দিই না তাহলে এই সব কিছু দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাহলে কারো যদি ছেলে মেয়ে না হয় ছাইতে হবে কার কাছে একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে এই সন্তান সন্ততি যেমন জিনা দুনিয়ার আবার এই সন্তান সন্ততি আমাদের জন্য ফেতনা আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দামা আমা ওয়া ফেতনা তোমাদের সন্তান সন্ততে তোমাদের সম্পদ গুলো তোমাদের জন্য পরীক্ষারও কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ও আমার বান্দারা সন্তান সন্ততির ব্যাপারে খুব সতর্ক থাকিও কারণ এই সন্তান সন্ততি তোমার জান্নাতেরও কারণ হতে পারে তোমার জাহান নামেরও কারণ হতে পারে আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদেরকে যেন বিমুখ না করে দে আন আল্লাহর জিকির থেকে যদি এরকম হয় তোমার সন্তান সন্ততি তোমার দন সম্পদ তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দিছে তাহলে তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আখেরাতেও তুমি ক্ষতিগ্রস্ত হবে সন্তান সন্ততি যেন তোমাকে আল্লাহর জিকির থেকে আল্লাহর দিন থেকে তোমাকে গাফেল না করে এই সন্তান সন্ততি সদাকায় জারিও হতে পারে আবার এই সন্তান সন্ততি জাহান নামে যাওয়ারও কারণ হতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলেন ইদা মাতাল ইনসানু আনকাতা আমালুহু যখন কোন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কোনো আমল করার আর সুযোগ নাই তিনটা আমল তার বন্ধ হয় না একটা হলো কোনো কিছু মসজিদের জন্য দিয়ে গেছে মাদ্রাসার জন্য দিয়ে গেছে আল্লাহর রাস্তায় দিয়ে গেছে ওয়াকফ করে গেছে এই সকল সদাকায় জারিয়া তার অথবা দিনদার নেককার সলেহীন সন্তান দুনিয়াতে রেখে গেল যে সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে সলাতের পরে বিভিন্ন সময়ে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করতে থাকে রব্বির হামহমা কামা রব্বায়ানি সবেরা ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله وابدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعزه من عذاب القبر ومن عذاب النار এই দোয়াগুলো যাতে মা বাবার জন্য করতে পারে এরকম সন্তান যদি দুনিয়াতে রেখে যায় ওই সন্তানটাও তার জন্য আল্লাহর কাছে সদাকায় ইয়ার মতো হয়ে যায় সোভান আল্লাহ তাহলে সন্তান যদি দোয়া করার মতো যোগ্য বানানো যায় এই সন্তান নেয়ামত মা বাবা মারা গেছে মা বাবার জানাজা হবে জানাজার নামাজটা কেমনে পড়তে হয় ওইটাও অনেক সন্তান জানে না জানাজার নামাজে দাঁড়ায় ডাইনে তাকায় বামে তাকায় কে কেমনে নামাজ পড়ে সেদিকে তাকায় আল্লাহ একবার তাকবির বলে হাত তুলবে কি তুলবে না বলতে পারে না আল্লাহ একবার বলার পরে হাত বেঁধে রাখবে না খুলে রাখবো তাও জানে না চারিদিকে তাকায় এই বাবার জন্য একটু দোয়া করবে মায়ের জন্য একটু দোয়া করবে এই দোয়াটাও জানে না এটা ব্যর্থতা সন্তানের না ব্যর্থতা মা বাবার তাকে ওই দোয়াটা শিখায় নাই জানাজা শিখায় নাই তো সন্তান কি করবে এই জন্য প্রত্যেক মা বাবাকে তার সন্তানের ব্যাপারে আহাদের ব্যাপারে আল্লাহ রবাহ আলমিনের কাছে জবাবদেহি করা লাগবে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন আল্লাহ কুল্লকুম রাইন ওয়াকুল্লকুম মাসউলুন আন রাইয়াতিহি والرجل راع في أهله وهو مسؤول عن رعيته প্রত্যেক মানুষ এক একজন দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন তাকে জিজ্ঞাসাবাদ করবেন প্রত্যেকটা মানুষ তার পরিবারের দায়িত্বশীল প্রত্যেকটা পুরুষ তার পরিবারের দায়িত্বশীল তার পরিবারের তার অধীনস্থদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন পঙ্খানো রূপে জিজ্ঞাসাবাদ করবেন ছেলে মেয়েকে গঠন করা ওয়ালাদে সলে বানানো এটা মা বাবার উপরে ফরজ সন্তান সন্ততি হইতে হবে কোর্রাতে আইন চক্ষুর প্রশান্তিদায়ক যেই সন্তান এমন হবে এই সন্তান দেখে মা বাবার চোখ শীতল হয়ে যাবে চোখের মধ্যে যেমন কিছু পড়লে বালু ফুটলে কিছু ফুটলে সারা রাত না কসকস করে সন্তান যদি আল্লাহর দিন থেকে বিচ্যুত হয় ওই মা বাবার চোখে ঘুম আসবে না সন্তান যদি দিনের উপরে টিকে থাকে মা বাবার নীরবে সুন্দরভাবে ঘুম আসবে এটাকে বলা হয় কোররাতে আইন তাহলে আমাদের সন্তান সন্ততিকে কি বানাইতে হবে কি ঘুমাই গেছেন কি বানাইতে হবে ওয়ালাদে সালেহ নেক সন্তান বানাইতে হবে নেক সন্তান কেমনে বানাইবেন এক নম্বর নেক সন্তান বানাইতে হলে আম চাইবেন ভালো মিষ্টি আম গাছ লাগাবেন টক আম টক আমের গাছ লাগাইছেন কিন্তু চান কি মিষ্টি আম আমসান একটা এক কেজি করে বড় বড় করে লাগাইছেন একটা একশো গ্রামের বেশি তো ওখান থেকে এক কেজি আম কোথা থেকে হবে তাহলে আগে বীজটা ঠিক রাখতে হবে কি বলেন কোন ছাড়া লাগাইতেছেন কোন গাছ লাগাইতেছেন এটা দেখতে হবে তাহলে সন্তান যদি ভালো করতে হয় নেক সন্তান যদি গঠন করতে হয় প্রথমে আমাকে আপনাকে যে জিনিসটা করতে হবে নেককার দিনদার স্ত্রী নির্বাচন করতে হবে প্রথম গাছটা ভালো লাগাইতে হবে গাছটা দেখে শুনে লাগাইতে হবে গাছ লাগানোর সময় খুঁজতেছেন কোন লোকের টাকা বেশি কার সম্পদ বেশি ধনী লোকের মেয়ে ধনী পরিবারের মেয়ে খুঁজতেছেন গাছ লাগানোর সময় খুঁজতেছেন কোন বংশের মেয়ে চৌধুরী বংশ বইয়া বংশ পাটোয়ারি বংশ বড় বড় বংশের মেয়ে গাছ লাগানোর সময় খুঁজতেছেন কত বড় বিশ্ব সুন্দরী কত বড় সুন্দরী ওইটা খুঁজে খুঁজে গাছ লাগাইতেছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন দুনিয়ার মানুষ চারটা লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে বিয়ে করে থাকে লিমা লিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামা লিহা ওয়ালি দিনিহা কেউ কেউ বিয়ে করে সম্পদ দেখে কেউ কেউ বিয়ে করে বংশ দেখে কেউ কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে সুন্দরী দেখে কেউ কেউ বিয়ে করে আল্লাহর দিন দেখে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আমার উম্মত আমি নবী তোমাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি ফাজফুর বিজাতের দিন তারে বাত ইয়াদাকা বিয়ে করার সময় দিনকে অগ্রাধিকার দাও দিন দেখে বিয়ে করো দিনদার পাত্রে নির্বাচন করো দিনদার মেয়ে বিয়ে করো তারে বাতিয়া দাগ তাহলে তোমার হাত সন্তুষ্ট হয়ে যাবে তোমার জীবনটা সৌন্দর্যময় হয়ে যাবে সোহান আল্লাহ তোমার দুনিয়াও সুন্দর হবে তোমার আখেরা তো সুন্দর হবে বিয়ে করার সময় সম্পদশালী কিনা সুন্দরী কিনা কোন বংশের এত কিছুর দরকার নাই মূল তুমি দেখবা দিনদার কিনা পাত্রীটা মেয়েটা দিনদার কিনা নামাজে কিনা পর্দাশীল কিনা কোরআন সন্না জানে কিনা আকিদা বিশুদ্ধ কিনা মানহাজ বিশুদ্ধ কিনা এগুলো দেখো আগে কারণ তোমার একটা ছেলে মেয়ে সন্তান সন্ততি বাবার কাছে বেশি থাকবে না মায়ের কাছে বেশি থাকবে কারণ বাবা সকালবেলা বের হয়ে যায় রাত্রে আসে সারাদিন সন্তানটা মায়ের কাছে থাকে তাহলে মা যদি সকালবেলায় ফজরের সময় আটটা বাজে উঠে ওই বাচ্চা উঠবে সকাল আটটা বাজে ওই বাচ্চা ফজরের নামাজ পড়বে না মা যদি ফজরের নামাজ না পড়ে মা যদি সকাল বেলায় কোরআন তালাবাত না করে ওই বাচ্চাও সকাল বেলায় কোরআন তালাবাত করবে না মা যদি স্টার জলসা স্টার প্লাস দেখে ওই সন্তানও বসে বসে মায়ের সাথে সারাদিন টিভি দেখবে মা যদি মোবাইলে সারাদিন ফেসবুক দেখে ইন্টারনেট দেখে ইউটিউব দেখে ওই সন্তান বসে বসে সারাদিন ফেসবুক ইন্টারনেট ইউটিউব দেখবে মায়ের দ্বারা সন্তান প্রভাবিত হবে একজনকে জিজ্ঞাসা করছে যে ভাই আপনার ছেলে কতটুকু হয়েছে তো উনি কয় আমার ছেলে এত বড় হয়েছে হয়েছে কত বড় এত বড় এখন সবাই জিজ্ঞাসা করে যে এত বড় কেমনে হয় হয় এতটুকু হয়েছে বা এতটুকু হয়েছে এরকম না হবে তো এরকম কেমনে হয় ভাই সকালবেলা আমি যখন অফিসে যাই তখনও দেখে বাচ্চা ঘুমায় রাত্রে যখন অফিস থেকে আসি তখনও দেখে বাচ্চা ঘুমায় আমি তো বাচ্চারা এরকম দেখি না আমি সবসময় এরকমই দেখি আমি তো সবসময় বিছানায় দেখি শোয়া অবস্থায় দেখি তাহলে এতটুকু হয়েছে না এতটুকু হয়েছে না এটাই দেখি কিন্তু এরকম তো দেখি না আমি কতটুকু হয়েছে তাহলে বাবা এরকম দেখার সুযোগ পায় না এরকম দেখার সুযোগ পায় কে মা এই জন্য মা নির্বাচন করতে হবে এরকম মা যদি এরকম নির্বাচন করা যায় তাহলে সন্তান সন্ততি দিনদার হবে সালেহীন হবে দুনিয়াতে হিসাব করে দেখবেন খবর নিয়ে দেখবেন জগৎ বিখ্যাত যত বড় বড় পন্ডিত বড় বড় জ্ঞানী যারা হয়েছে এখানে বাবার অবদানও ছিল তবে মায়ের অবদান বেশি ছিল মায়ের অবদানেই সন্তান সন্ততি বড় আলেম হয়েছে বড় হাফেজ হয়েছে বড় দিনদার হয়েছে বড় মোত্তাকিন হয়েছে মায়ের অবদান সবচেয়ে বেশি এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা সন্তান ভালো করতে হলে আগে মা ভালো করেন মায়ের জাতিকে ভালো করেন আবার মায়ের জাতি ভালো মেয়ে বর্তমানে সমাজে খুঁজে পাওয়াই তো মুশকিল পুরা এলাকা খুঁজে ভালো মেয়ে খুঁজে পাওয়া যায় না দিনদার মেয়ে খুঁজে পাওয়া যায় না তাহলে এই মেয়েগুলা কার আমাদের না তা আমরা কেন ভালো মেয়ে তৈরি করি না আমরা যদি ভালো মেয়ে তৈরি করি ভালো মেয়ে সাপ্লাই দিতে পারি সমাজে তাহলে পুরা সমাজ সলহীন হয়ে যাবে এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ যাদেরকে মেয়ে দিয়েছেন বড় সৌভাগ্যের বিষয় বিরাট সৌভাগ্যের বিষয় মান আলা জারিয়া তাই নেহাত্তা তাবলুগা আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি দুইটা কন্যা সন্তান লালন পালন করে বাল হওয়া পর্যন্ত তাদেরকে লালন পালন করলো দিন শেখাইলো দিন শেখানোর পরে ওই মেয়েটাকে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করলো কেয়ামতের ময়দানে আমি আর ওই মেয়ের বাবা জান্নাতের মধ্যে একসাথে থাকবো সোহান ওই মেয়ের বাবাকে আল্লাহ রসুল এত মর্যাদা কেন দিলেন কারণ ওই মেয়ের বাবা দুটা মেয়ে এমন বানাই দিছে যেই দুটা মেয়ে যেই দুটা ঘরে যাবে ওই দুই ঘরের সব মানুষ সালেহীন হয়ে যাবে দিলদার হয়ে যাবে ওই ঘরের সন্তানগুলো দিলদার হয়ে যাবে ওই বংশের মানুষগুলা দিলদার হয়ে যাবে তাহলে এই দিনদারিত্বের সব কৃতিত্ব হলো ওই মেয়ের বাবার সোহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক মেয়ের বাবাকে এত সম্মান দিবেন কিন্তু আমরা দেখা যায় মেয়েদের ব্যাপারে উদাসীন মেয়েদেরকে দেখা যায় এমন পোশাক পরাই অল্প অল্প পোশাক শরীরের হাত খোলা পা খোলা সব খোলা সব দেখা যাচ্ছে বাবারাই এই পোশাক কিনে কিনে দেয় আবার এরকম উগ্র চললে অনেক বাবা খুব গর্ববোধ করে যে আমার মেয়ে খুব আধুনিক আধুনিক বানাইছে মেয়েকে বাবা খুব খুশি কয় আমার মেয়ে ফাল্লারে যায় প্রতি মাসে বাবা টাকা দিয়ে পাল্লারে পাঠাই দে যে যাও বাবা মেয়েকে পাঠাই দে তোমার গ্রুপ লাগ পরে আসো তোমার চুল কেটে আসো তোমার এটা করে আসো ওইটা করে আসো বাবা নিজেকে জাহান নামের রাস্তাটা সহজ করে নিচ্ছে এই জন্য আমার বাইরা এবং বোনেরা মায়ের জাতি গঠন করতে হবে আর ছেলেরা ভাইয়েরা যুবকেরা বিয়ে করার সময় দিনদার পাত্রে দেখে বিয়ে করতে হবে কারণ শরীরের সৌন্দর্য যেটা উপরে থাকে এটা দ্রুত শেষ হয়ে যায় এটা দিন দিন ক্ষয় হয় কিন্তু দিনদারি এটা ক্ষয় হয় না দিন দিন বাড়তে থাকে বয়স যত বাড়ে দিনদারি তত বাড়ে বয়স যত বাড়ে সৌন্দর্য তত কমতে থাকে সৌন্দর্যটা মূল বিষয় না চামড়ার সৌন্দর্য এটা মূল বিষয় না এই চামড়ার সৌন্দর্যটা এটা হলো কিছু ময়লা পানির সমষ্টি একজন সুন্দর মানুষকে আপনি কিছু ডায়রিয়া হওয়ার ওষুধ খাওয়াই দিবেন ট্যাবলেট খাওয়াই দিবেন দেখবেন একাধারে চার দিন পাঁচ দিন যদি ডায়রিয়া হয় কোথায় চলে যাবে তার সৌন্দর্য কিচ্ছু থাকবে না দেখবেন যে এই রে আপনি পাঁচ দিন পরে চিনতেই পারবেন না তাহলে এক সপ্তাহ পর্যন্ত তার শরীর থেকে কি বাহির করছেন ময়লা আবর্জনা বাহির করছেন তাহলে সৌন্দর্যটা কি দিয়ে ময়লা আবর্জনা দিয়ে গঠিত যারা এরকম দুনিয়ার সৌন্দর্যের পিছনে দৌড়ায় তারা ময়লা আবর্জনার পিছনে দৌড়াচ্ছে কিন্তু দিনদারি যেটা এটা বয়স যত বাড়বে দিনদারি তত বাড়বে তাকোয়া তত বাড়বে তাওয়াকুল তত বাড়বে সবর তত বাড়বে সৌন্দর্য তত বাড়তে থাকবে এই জন্য সুন্দর দেখে যারা বিয়ে করে পরবর্তীতে এদের পারিবারিক জীবনে সুন্দর শান্তিময় যায় না ঝগড়া জাতি অশান্তি সবসময় লেগে থাকে যারা দিন দেখে বিয়ে করে তাদের পরিবারে দিন দিন মোহব্বত বাড়তে থাকে দিন দিন বাড়তে থাকে দিন দিন বাড়তে থাকে সোহান আল্লাহ তাহলে সন্তান ভালো করতে হলে প্রথম কি লাগবে গাছ ভালো লাগাইতে হবে গাছটা ভালো লাগাইলে সন্তান ভালো হওয়ার সম্ভাবনা বেশি এরপরে কিছু আমল করতে হবে সন্তান হওয়ার পরে কিছু কাজ আছে প্রথম প্রাথমিক কিছু কাজ তারপরে হলো লম্বা কাজ আমরা প্রথম সংক্ষিপ্ত কিছু কাজের বর্ণনা দিব এরপরে কিছু দীর্ঘমেয়াদী কাজের বর্ণনা দিব প্রথম সন্তান হওয়ার পরে সন্তানের কানে আজান পৌঁছাই দিতে হবে সন্তানের কানে কি পৌঁছাইতে হবে আজান আল্লাহ রসুল সাল্লাম ফাতেমা দিয়ে আল্লাহ আনহার ছেলে হয়েছে হাসান ইবনে আলী রাদি আল্লাহ তালন আল্লাহ রসুল সাল্লাহাম নিজে গিয়ে নাতিকে কোলে নিয়ে আজানের বাক্যগুলো শোনাই দিলেন সোহান আজানের বাক্যগুলো কেন শোনাই দিলেন ওই শিশুটাকে ওই সন্তান তাকে জানাই দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার তোমাকে যেই আল্লাহ রব্বুল আলমিন জমিনে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন সেই আল্লাহর পরিচয় হইল আল্লাহ আকবার তিনি মহান তার ক্ষমতা মহান তার কুদরত মহান তুমি সেই আল্লাহর গোলাম আসাদু আল্লাহ ইহ ওই আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোন মাবুদ নাই আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তোমাকে জানাই দেওয়া হচ্ছে আল্লাহর এই জমিনে তুমি চলাফেরা সব করবা মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকায় হাইয়া আলো এই জমিনে এসেছ তুমি জীবনে সলাদ কায়েম করবা কখনো সলাদ বাদ দিবে না হাইয়া আলাল পালা তুমি সবসময় কল্যাণের কাজ করবা সবসময় কল্যাণের কাজ করবা তোমাকে দিয়ে যেন জমিনে কোনো অকল্যাণ না হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর তাওহিদের কথাগুলো রেসালতের কথাগুলো কল্যাণের কথাগুলো সর্বপ্রথম শিশুর কানে পৌঁছাই দিতে হবে সোহান প্রথম তাকে তৌহিদের সুন্নতের রসালতের কল্যাণের কথাগুলো তার কানে পৌঁছা যাবে সোহান আমরা মনে করি শিশুরে বললে শিশু বুঝেটা কি আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন শিশুটাকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা শিশুকে আল্লাহ রব্বুল্লা আলমিন জমিনে সেজদারত অবস্থায় দুনিয়া পাঠাইছেন আল্লাহ রব্বুল আলমিনকে সাজদা না করে জমিনে কোনো মানুষকে আল্লাহ রব্বুল আলমিন পাঠান নাই এজন্য আমার মাদেরকে জিজ্ঞাসা করবেন আমি আপনি দুনিয়াতে যখন আসছি আমার মাথা আগে আসছে না পা আগে আসছে আমার আমাদের মাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমরা দুনিয়াতে কোন অবস্থায় আসছি দুনিয়াতে এই মাটিতে এই জমিনে যখন এসেছি সর্বপ্রথম মাথা এসেছে হাত এসেছে সেজদারত অবস্থায় জমিনে এসেছি প্রত্যেকটা মানব শিশু জমিনে আল্লাহকে সেজদা করে জমিনে আসে সেজদা করা ছাড়া এই জমিনে কারো ঢুকার অধিকার নাই আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর সময় শিখাই দিচ্ছেন বান্দা এই জমিনে আমার আমি আল্লাহকে সেজদা করে আসতে হবে সারা জীবন তোমাকে সেজদা করে যেতে হবে কারণ তুমি আমি আল্লাহর গোলাম এরপরে শিশুটা যখন আসলো আজান দেওয়া হলো আজানের পরে কি কাজ তাহানিক করতে হবে তাহানিক তাহানিক বুঝেন তাহানিক নাম শুনছেন তাহানিক হলো একজন দিনদার সলেহীন মানুষের মুখে একটু খেজুর বা কিছু দিয়ে ছিবিয়ে এটা ওই শিশুর মুখে দিয়ে দিবেন আল্লাহ যেন ওই দিনদার মানুষ থেকে তার তাসিরটা দিনদারিত্বটা তাকুয়াটা যেন আল্লাপাক এই শিশুর মধ্যে দেন এটাকে বলা হয় তাহানিক এটা আমাদের দেশে এখন নাই এটা মৃত সুন্নত হয়ে গেছে হারানো সুন্নত হয়ে গেছে আসমা বিনতে আবি বাকার রাদি আল্লাহ আনহা তিনি বলেন যে আমরা যখন হিজরত করে মদিনায় গেলাম ইহুদিরা আমাদেরকে জাদু করে দিল মদিনাতে যেন কোনো মুসলমানের কোনো সন্তান না হয় ইহুদিরা এত কঠিন ভাবে জাদু করছে যেন কোনো মুসলমানের কোনো সন্তান না হয় আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন রাব্বুল আলমিন ইহুদিদের সকল জাদুকে আপনি প্রতিহত করে দেন قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النطافات في العقب ومن شر حاسد إذا حسد ইহুদিদের যত গিরার ফুৎকার যত জাদু যা আছে সব কিছু আমরা আল্লাহর কাছে আশ্রয় নিলাম আল্লাহ রব্বুল আলমিন ইহুদিদের সব জাদু তসনস করে দিলেন সর্বপ্রথম একটা শিশু জমিনে আসলো সেই শিশুটার নাম হলো আবদুল্লাহ ইবনে জোবাইর রাদি আল্লাহ একটু খেজুরের অংশ আবদুল্লা বিন জোবাইরের মুখে দিয়ে দিলেন আসমা বিনতা বলেন আবদুল্লাহ বিন জোবাইরের মুখে সর্বপ্রথম নবী সাল্লামের লালা মোবারক ঢুকেছে সোহান বরকত তার মুখের মধ্যে চলে গেছে এই জন্য এই তাহানিক করে দেওয়া এটা কি সন্ন্যত এরপরে সন্তানের আকিকা করবেন কোন দিন করবেন সপ্তম দিবসে যেদিন সাত দিন হবে ওই দিন আবার কোরবানির জন্য বসে থাকবেন না যে কোরবানি আসলে কোরবানির গরুর সাথে এক নাম দুই নাম দিয়ে বাস আকিকা করে দিবেন আকিকা এবং কোরবানি এক আবাদত না দুটা দুই আবাদত আকিকার জন্য দিন নির্দিষ্ট হলো সপ্তম দিবস কিন্তু কোরবানির জন্য হলো দশে জিলহজ যেদিন শিশু জন্ম হবে সেদিন থেকে সপ্তম দিবসে আকিকা হবে এটাই হলো নবী সালামের সপ্তম দিবসে আকিকাটা হলো দামোহা বিদামিহি ওয়ালাহমোহা মিহি ওয়া আজমোহা বি আজমিহি ওয়া নাফসুহা বি আপনার রক্তের পরিবর্তে রক্ত গোস্তের পরিবর্তে গোস্ত হাড্ডির পরিবর্তে হাড্ডি রুহের পরিবর্তে রুহ তাহলে একটা মানুষের পরিবর্তে একটা জীব একটা প্রাণী একটার সে কম হইলে একটার পরিবর্তে একটা হয় নাই এই জন্য আপনি যদি গরু দিয়ে আকিকা দেন তো গরু একটা হইতে হবে একটারে আবার ছয় সাত ভাগ করে আকিকা দেওয়া যাবে না কোরবানি দেওয়া যায় কিন্তু আকিকা দেওয়া যায় না আকিকা বাঘ বাঘ হয় না এজন্য ছেলে হলে সন্না পদ্ধতি হলো দুইটা ছাগল মেয়ে হলে কয়টা মেয়ে হলে কম কেন কারণ হলো যে এই আকিকাটা হলো নবী সাল্লাম বলছেন কল্লু গোলামিন বে আকিকা আনহু দামান আমি তো আনহুল আদা প্রত্যেক গোলামের জন্য প্রত্যেক শিশুর জন্য তোমরা ইকা করো আর একটা রক্ত প্রবাহিত করো একটা পশু জবাই করো ওই পশুর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার কষ্টগুলো তার বিপদ আপদ গুলো আল্লাহ দূর করে দিবেন দুনিয়াতে চলাফেরা করতে গেলে ছেলেদের বিপদ আপদ বেশি মেয়েদের বিপদ আপদ কম কারণ মেয়েরা ঘরে থাকবে ছেলেরা বাহিরে ঘুরাফিরা করবে বাহিরে যাবে জেহাদের ময়দানে যাবে কাজে কর্মে যাবে দুনিয়ার বিভিন্ন জায়গায় যাবে ছেলেদের বিপদ বেশি এই জন্য ছেলেদের জন্য দুটা কোরবানি দুটা আকিকা দিতে হয় আর মেয়েদের জন্য একটা দিতে হয় তবে কারো সামর্থ্য না থাকলে একটা দিলেও হয় তবে গরু দিলে ছেলের জন্য একটা মেয়ের জন্য তবে গরুর ছাইতে ছাগল দেওয়াটাই হলো সুন্নত ছাগল দেওয়াটা সুন্নত গরু দেওয়াটা জায়েজ এই জন্য মনে রাখতে হবে জায়েজের ছাইতে সুন্নত অনেক গুণ বেশি উত্তম সবসময় সুন্নতের দিকে ধাবিত হইতে হবে জায়েজ খুঁজবো কখন যখন সুন্নত পাবো না যেখানে সুন্নত আছে সেখানে জায়েজের দিকে যাব না এরপরে সপ্তম দিবসে একটা সুন্দর নাম রাখতে হবে আমাদের বর্তমান অনেক নামের মধ্যে সেরেক আছে আবুল কালাম নাম আছে আবুল কালাম আপনাদের এদিকে মনে হয় নাই আছে আবুল কালাম মানে হলো বাছাল যে কথা বেশি কয় খালি কথা কয় দরকারেও কথা বলে বিনা দরকারেও কথা বলে এদেরকে আরবি ভাষায় বলে আবুল কালাম কিন্তু আমাদের দেশে এটা কত জনপ্রিয় নাম কত ভাইয়ের নাম আছে আবুল কালাম আছে না জানা না অর্থ জানা না নাম রেখে দিচ্ছে মানে অর্থহীন শব্দ দিয়ে নাম রাখতেছে অসংখ্য সেরেকি নাম নূর মোহাম্মদ সেরেকি নাম নূর আহমদ সেরেকি নাম তারপরে গোলাম মুস্তফা সেরেকি নাম তারপরে আপনার গোলাম আহমদ সেরেকি নাম এরকম মোহাম্মদের গোলাম আহমদের গোলাম তারপরে অমুকের গোলাম বিভিন্ন জনের গোলাম অসংখ্য এরকম নাম তারপর শাহজাহান সমগ্র জাহানের বাচ্চা সমগ্র জাহানের বাচ্চা কে আল্লাহ রব্বুল আলমিন মানুষের নাম রাখে দিছে শাহজাহান মানুষের নাম রাখে দিছে আপনার শাহ আলম এগুলা সব সেরে কি নাম অসংখ্য সেরে কি নাম খেয়াল করি না আমরা এগুলা নামগুলো রেখে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার তোমাদেরকে তোমাদের নামে তোমাদের বাবাদের নামে ডাকা হবে সুতরাং তোমাদের নামগুলো সুন্দর সুন্দর নাম রাখো নাম রাখার আগে একটু ওলামাই কারামদের সাথে বুঝে নিবেন যে নামটা ঠিক আছে কিনা কোন সেরেক আছে কিনা অর্থহীন কিনা এটা অর্থবোধক নাম কিনা আবার কোরআনে থাকতে হবে এটা জরুরি বিষয় না বর্তমানে আরেক প্রবণতা আছে কোরআন তালাবাদ করতে গেছে নাম একটা পাইছে রাখে দিছে তো কোরআনে তো ফেরাউনও আছে কোরআনে ইবলিসও আছে কোরআনে আবুল আহাবও আছে আছে না তাহলে কি কোরআনে ফাইলে রেখে দিবে অনেকে এরকম মারাত্মক মারাত্মক সেরে কি নাম কোরআনে পাইছে রেখে দিছে কোরআনে পাইছে রেখে দিছে কোরআনে আছে তো কোরআনে থাকলে কি নাম রাখা যাবে এটা অর্থবোধক নাম হতে হবে শর্ত হলো এটা অর্থবোধক এবং ইসলামী কালচারের সাথে সংস্কৃতির সাথে মিল থাকতে হবে বিজাতীয় কালচারের সাথে মিল হলে হবে না বাংলা ভাষায় নাম রাখা হারাম না কিন্তু বাংলা ভাষার নাম রাখাটা ইসলামী কালচার না যুগ যুগ ধরে এই উপমহাদেশে মুসলমানেরা নাম রেখে আসছেন আরবি শব্দ দিয়ে এই জন্য এখানে আপনি বাংলা যথক্ষমত হোক বাংলা নাম রাখে আমাদের দেশে এখানে আমাদের পাশাপাশি হিন্দুরা বসবাস করে বৌদ্ধরা বসবাস করে তারা বাংলা ভাষা দিয়ে তারা সংস্কৃত দিয়ে পালি দিয়ে তারা নাম রাখে সুতরাং ওইটা তাদের একটা কালচার আমাদের কালচার হলো আরবি ভাষা দিয়ে নাম রাখা এই জন্য আমাদেরকে ইংলিশ দিয়ে ওই বাংলা দিয়ে এগুলো দিয়ে নাম রাখাটা যাবে না এই জন্য নামের ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখতে হবে একটা হলো অর্থবোধক আরেকটা হলো ইসলামের সংস্কৃতির দিকে খেয়াল রাখতে হবে বাচ্চার মাথায় যে চুলগুলো থাকবে সপ্তম দিবসে চুলগুলো মুন্ডন করে দিতে হবে মুন্ডন করে কি করতে হবে এগুলোর সম পরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহ রাস্তা সদাকা করে দিতে হবে এটা অনেকে জানে না সপ্তম দিবসে মাথার চুলগুলো মুন্ডন করার পরে এই চুলগুলোর সম পরিমাণ ওজন করে স্বর্ণ অথবা রূপ্য বা তার সে পরিমাণ টাকা আল্লাহ রাস্তা সদাকা করে দিবে এগুলো হলো তাৎক্ষণিক জন্মগ্রহণের পরে শিশুর জন্য সুন্না সন্তানের জন্য এরপরে আপনার তার খতনা করাইতে হবে খতনাটা বালেক হওয়ার আগে একটা সুন্দর সময়ে খতনা করায় দেওয়া এটাও সোনানুল মোরসালিন এটাও ফেতরা এটাও সুন্দর এটা আচ্ছা, এই কাজগুলো করাই দিবেন এগুলো হলো মা বাবার উপরে একটা দায়িত্ব এবং কর্তব্য দুই বছর পর্যন্ত দুধ পান করানো এটা মায়ের উপরে কর্তব্য এটা মায়ের উপরে বাধ্যতামূলক দুই বছর শিশুর হক অধিকার তার মায়ের দুধ পান করবে দুধ পানের সাথে শরীয়তের অনেক বিধিবিধান সম্পৃক্ত আছে তিন ধরনের মহারামাত সাব্যস্ত করা হয়েছে কোরআনে এক ধরনের রক্তের সম্পর্কের কারণে বৈবাহিক সম্পর্ক হালাল হয় হারাম হয় আরেকটা হইল দুধ পানের কারণে মহারামাত সাব্যস্ত হয় দুই বছর বয়সের শিশু যদি কোনো মহিলার দুধ পান করে তাহলে ওই মহিলা তার দুধ মা হয়ে যায় দুধ মা হওয়ার কারণে ওই মহিলার ছেলেমেয়েরা তার দুধ ভাই বোন হয়ে যায় দুধ হয়ে গেলে তাদের সাথে বিবাহ হারাম হয়ে যায় আজকে হিউম্যান মিল্ক ব্যাংক নাম শুনছেন পত্র পত্রিকা যারা পড়েন যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে এক জায়গায় মানুষের দুধ মায়েদের দুধ সংরক্ষণ রাখা হবে সেখান থেকে শিশুদের দুধ পান করানো হবে তাহলে কার দুধ কোন সন্তানকে খাওয়ানো হচ্ছে এটা যদি নিম্ন করা না যায় তখন পুরা ইসলামের মহারামাতের যে বিধিবিধান এটা পুরাটাই ধ্বংস হয়ে যাবে কারণ কে কোথায় দুধ কার দুধ পান করতেছে কে কার দুধ বই হয়েছে কে কার দুধ বোন হয়েছে এটার কোনো খবর থাকবে না তাহলে সব এলো এলোমেলো দেখা যাবে যে দুধ বোন বিয়ে করে বসে রয়েছে দুধ বইয়ের সাথে বিয়ে হয়ে বসে আছে অর্থাৎ এগুলো ইসলামে জায়জ নাই এটা সম্পূর্ণরূপে হারাম তাহলে মা সন্তানকে দুই বছর দুধ পান করাবে এটা সন্তানের হক এগুলো হলো তাৎক্ষণিক কাজ এবার আসেন মূল কাজ সন্তানকে সলেহীন বানাইতে হলে কি করতে হবে বর্তমানে সন্তান মাদকাসক্ত হয়ে যায় বিজাতীয় কালচারে আকৃষ্ট হয়ে যায় তারপরে সন্ত্রাসী হয়ে যায় তারপরে বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তিতে আসক্ত হয়ে যায় এগুলোর কারণে সন্তান বিপদগামী হয় এগুলো থেকে রক্ষা করার মৌলিক চিকিৎসা যেগুলো এক নম্বর চিকিৎসা সন্তানকে ইমানই চিকিৎসা দিতে হবে ইমান শিখাইতে হবে তাওহিদ শিখাইতে হবে সেরেক শিখাইতে হবে আমাদের সবচেয়ে বড় অভাব সন্তানকে আমরা তাওহিদ শিখাই না সেরেক শিখাই না আল্লাপাক কোরআন কারিমে লোকমান সালামের তার সন্তানকে যে জিনিসগুলো শিখিয়েছিলেন সেগুলো সুন্দরভাবে তুলে ধরে আল্লাপাক বলছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِإِبْنِهِ وَهُوَ يَعِزُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ বাবারে জীবনে কোনোদিন আল্লাহর সাথে সেরেক করিও না কারণ শিরকের মতো বড় অপরাধ বড় জুলুম আর জমিনে নাই তাহলে সন্তানকে শিখাইতে হবে সেরেক কি জিনিস সেরেক কাকে বলে দেখবেন বাংলাদেশে অনেক সন্তান আছে সেরেক কি জিনিস শুনেও নাই সেরেক কি জিনিস বুঝেই না অথচ সে একজন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করছে মা বাবার উপর ফরজ সন্তানকে তাওহিদ শিখানো এবং সেরেক বোঝানো যে কোনটা করলে তার ইমান চলে যাবে কোনটা করলে তার ইমান ঠিক থাকবে এই তাওহিদ এবং সেরেকের জ্ঞান প্রত্যেক মা বাবার উপরে ফরজ তার সন্তানকে শিখানো কিন্তু অনেক মা বাবা এই তাওহিদের জ্ঞান শিখায় না সেরকের জ্ঞান শিখায় না সন্তান হাতের মধ্যে লাল সুতা বাঁধি বসে রয়েছে বর্তমানে অনেক সন্তান দেখবেন ছেলেদের হাতে হাতে লাল সুতা বাঁধা দেখছেন না লাল সুতা সেদিকে সুতা এই সুতার ক্ষমতায় বিশ্বাসী অনেকের হাতে গলায় কোমরে তাবিজ দিয়ে বসে আছে আছে না তাবিজের ক্ষমতায় বিশ্বাসী আল্লাহর উপরে তাবাক্কুল হারিয়ে তাবিজের উপরে তাবাক্কুল করেছে সিরকে অভ্যস্ত হয়ে গেছে অসংখ্য ছেলে মেয়েকে দেখা যায় দুনিয়ার বিভিন্ন সেরেকি কর্মকাণ্ডে জড়িত ভাগ্য গণনা করতে যায় রাশি গণনা করে বিভিন্ন রকমের মানে সেরেক কি তাওহিদ কি এটাই বুঝে না কারণ তার মা বাবা তাকে শিখায় নাই এটা মা বাবার উপর ফরজে আইন সন্তানকে শিক্ষা দিতে হবে কোনটা তাওহিদ কোনটা সেরেক দ্বিতীয় কাজ সন্তানকে নামাজি বানাইতে হবে পর্দাশীল বানাইতে হবে ছেলেদেরকে মেয়েদেরকে নামাজি এবং পর্দাশীল বানানো মা বাবার উপরে ফরজ এই ট্রেনিং এই প্রশিক্ষণ শুরু করে দিতে হবে সাত বছর বয়স থেকে আল্লাহ রসুল সাল্লাম বলেন মরু সন্তানের বয়স যখন সাত বছর হবে সাথে সাথে নামাজের নির্দেশ দাও অর্ডার দিতে থাকো নামাজের দশ বছর হয়ে গেছে যদি নিয়মিত সুন্দরভাবে সালাদ কায়েম না করে তাহলে দশ বছর হয়ে গেলে প্রয়োজনে শাস্তি দাও দশ বছর হয়ে গেছে তাদের ঘুমানোর জন্য বিছানা আলাদা করে দাও তাহলে সন্তানকে নামাজ অবশ্যই বাধ্যতামূলক করে দিতে হবে সকালবেলায় অনেক মা বাবা দেখা গেছে ফজরের আজানের পরে উঠে বাবা মসজিদে গিয়ে প্রথম কাতারে বসে রয়েছে ঘরের মধ্যে সন্তান ঘুম থেকে উঠে নাই নামাজের জন্য বাবার ওই প্রথম কাতারে বেড়ে উলার সাথে ফজরের নামাজ আদায়ের কোনো মূল্য নাই বাবা মসজিদে বসে না থেকে যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি নামাজের জন্য না উঠবে ততক্ষণ পর্যন্ত তিনি ঘরের মধ্যে দাওয়াতে কাজ করবেন বাধ্যতামূলক সন্তানকে তিনি ঘুম থেকে তুলতেই হবে কারণ এই সন্তানের কারণে কেয়ামতের ময়দানে তার জাহান নামে যাওয়া লাগবে এই জন্য সন্তান সন্ততিকে ছেলে মেয়েকে নামাজি বানাইতে হবে পর্দাশীল বানাইতে হবে পর্দায় অভ্যস্ত করতে হবে বর্তমানে আমরা মেয়েদেরকে পর্দা অভ্যস্ত করি না সাত বছর বয়স হলে পর্দার অভ্যাস প্র্যাকটিস শুরু করে দিতে হবে দশ বছর হলে বাধ্যতামূলক করে দিতে হবে যে পর্দা করতেই হবে দশ বছর পরে পর্দার থেকে বাহিরে থাকার কোনো সুযোগ দেওয়া যাবে না এমনকি ঘরের ভিতরে আভ্যন্তরীণ পর্দার অভ্যাস করতে হবে অনেকে বাহিরে গেলে পর্দা করে বাহিরে গেলে বোরকা পরে ঘরের মধ্যে পর্দা নেই ঘরের ভিতরেও মাহারাম ছাড়া গাইরে মাহারামের সামনে বেপর্দা যাওয়া যাবে না মাহারাম বুঝতে হবে মাহারাম কারা ঘরের ভিতরে দেখা যায় দেবর থাকে বাসুর থাকে দেবর বাসুর মাহারাম না দেবর বাসুরের সামনে হেজাবিহীন পর্দাবিহীন যাওয়া যাবে না ঘরের ভিতরে দেবরের ছেলে থাকে বাসরের ছেলে থাকে অনেক সময় মনে করে এগুলা তো আমাদের বাচ্চার মতো আমাদের ছেলের মতো এগুলার আমরা কত কোলে লইছি কত লালন পালন করছি এগুলার সাথে আবার কিসের পর্দা অনেকে এরকম কয় রে এ তো আমাদের ছেলের মতো আমরা এর লালন পালন করছি আমরা এর বড় করছি অনেক মামি সাসি জ্যাঠাই এরা পর্দা করে না কিন্তু এদের জন্য পর্দা করা ফরজ ঘরের ভিতরে আভ্যন্তরীণ ভাবে মাহারাম ছাড়া গাইরে মাহারাম যতজন আছে সবার সাথে পর্দা করা ফরজ এই পদ্মার প্র্যাকটিস পদ্মার অনুশীলন ছোটবেলা থেকে শুরু করে দিতে হবে যদি শুরু না করেন তো বড় হওয়ার পরে আপনি জোর করে বাধ্যতামূলক পর্দা করাইতে পারবেন না কারণ পর্দা এটা অভ্যাসের ব্যাপার অভ্যাস যদি না থাকে তো পর্দা করবে কিভাবে এই জন্য পর্দার অভ্যাস মা বাবার বাড়ি থেকে বাপের বাড়ি থেকে পর্দার অভ্যাস করে দিতে হবে স্বামীর বাড়িতে গেলে পর্দার অভ্যাস করানো যায় না দেখা যায় চাপে পড়ি স্বামীর চাপে পড়ি সাময়িক পর্দা করলেও কিন্তু শরীয়তের যে পর্দা সেই পর্দা তার ভিতরে তৈরি হয় না এই প্রত্যেক মা বাবা তার মেয়েদেরকে নিজের বাড়িতে বিয়ে দেওয়ার আগেই পর্দার অভ্যাস গড়ে তুলতে হবে সন্তান সন্ততির হাতে বর্তমান তথ্য প্রযুক্তির এই মোবাইল এই ইন্টারনেট এই ফেসবুক এইগুলো তুলে দেওয়া যাবে না একসময় আমরা ছেলে মেয়েদেরকে বলতাম যে খারাপ ছেলেদের সাথে মিশিও না খারাপ মেয়েদের সাথে মিশিও না ঘরে বসে থাকো এখন কিন্তু ঘরে বসে থাকা নিরাপদ না ঘরে বসে আছে কিন্তু আপনি ল্যাপটপ দিয়ে দিছেন ইন্টারনেট দিয়ে দিছেন স্মার্টফোন দিয়ে দিছেন বাস ঘরে বসে বসে আপনার সারা দুনিয়ার যত খারাপ যত নষ্টামি যত শয়তানি যা আছে সব এখানে সম্ভব অনেক মা বাবা খুশি ছেলেকে মেয়েকে স্মার্টফোন দিছে দামি দামি মোবাইল দিয়ে দিছে দামি দামি ল্যাপটপ কিনে দিছে কি খুশি মা বাবা কিন্তু মা বাবাকে মা বাবা ওই সন্তান তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এই জন্য এগুলো থেকে সন্তান সন্ততিকে বিরত রাখতে হবে সন্তান সন্ততিকে বিজাতীয় কৃষ্টি কালচার ঘরের মধ্যে ঢুকাইতে দেওয়া যাবে না বিজাতীয় কৃষ্টি কালচার থার্টি ফার্স্ট নাইট পালন করতেছে ছেলে মেয়ে মা বাবা কিচ্ছু বলে না বার্থডে পালন করে ঘরের মধ্যে মা বাবা কিছু বলে না গায়ে হলুদের মতো বিজাতীয় কালচার পালন করতেছে মা বাবা কিছু বলে না এই জাতীয় বিজাতীয় কালচার গুলো ঘরে ঢুকাইতে দেওয়া যাবে না ঘরে ঢুকাইতে দিবেন সন্তান আর ওয়ালাদের সলে হবে না কারণ বিজাতীয় কালচার যখনই তার ভিতরে ঢুকবে ইসলামিক কালচার তার থেকে দূরে সরে যাবে আজকে এগুলা ঘরে ঘরে ঢুকে গেছে ঘরে ঘরে দেখা গেছে বার্থডে পালন করে ঘরে ঘরে আজকে এই যে থার্টি ফার্স্ট নাইট ওই অমুক ডে তমুক ডে এগুলো পালন করে তারপরে দেখা যায় ঘরের মধ্যে ডিশের লাইন এনে বিভিন্ন ধরনের চ্যানেল রাত দিন বাঁচতেছে খেলাধুলার নেশায় মত্ত হয়ে গেছে ছেলে মেয়ে মা বাবার কোনো খবর নাই এ জাতীয় বিজাতীয় যত কালচার আছে এগুলো থেকে দূরে রাখতে হবে আর সর্বোপরি আল্লাহ রব আলিনের কাছে ছেলে মেয়েদের জন্য দোয়া করতে হবে আল্লাহ পাক কোরআনে কারিমে দোয়া শিখেছেন রব্বি হাবলি মিনাস সালেহিন ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما সন্তান সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে মা বাবার দোয়া অনেক কার্যকরী হয় আমি আর আলোচনা তো করব না তো মূল কথা হলো আমার ভাইয়েরা এবং বোনেরা বর্তমানে আমাদের সন্তান সন্ততিরা চতুর্মুখী বিভিন্ন ধরনের শয়তানি আক্রমণের শিকার এগুলো থেকে যদি আমরা সন্তান সন্ততিকে সুরক্ষা না করি তাহলে আমাদের সন্তান সন্ততি ওয়ালাদে সলে হওয়ার সম্ভাবনা নাই সন্তান সন্ততিরা বিপদগামী হয়ে যাবে মাদকাসক্ত হয়ে যাবে সন্ত্রাসী হয়ে যাবে জঙ্গি হয়ে যাবে খারাপ দিকে দাবিত হয়ে যাবে আজকে অসংখ্য মা বাবা বসে বসে কাঁদে যে আহারে ছেলেটা খারাপ হয়ে গেছে মেয়েটা খারাপ হয়ে গেছে কি করি আল্লাহ ছেলে মেয়ে না দিলেই ভালো হইতো কিন্তু ছেলে মেয়ে যখন আপনি গঠন করার সিস্টেম আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিচ্ছেন সেই সিস্টেমে তো আপনি গড়ে তোলেন নাই তো এরকম তো হবেই এই জন্য আমরা খুব সতর্ক হই কারণ এই ছেলে মেয়ে আমাদের জন্য আল্লাহর যেমন নেয়ামত আবার কঠিন আজাবেরও একটা অন্যতম কারণ এদের কারণে আমাদেরকে জাহান নামে যাওয়া লাগতে পারে এজন্য আল্লাহ পাক বলছেন ইয়া আমানু তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান সন্ততিরা তোমাদের দুশ্মন হইতে পারে খবরদার তাদের ব্যাপারে সতর্ক থাকবা তাদের ব্যাপারে খুবই সতর্ক থাকিও কারণ এদের কারণে তোমাকে জাহান নামে যেতে হইতে পারে নিজেদেরকে এবং আহালকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচার ছেলে মেয়ে আহালকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সন্তান সন্ততি গুলোকে ওয়ালাদের সালে বানিয়ে দিন আমাদের সন্তান সন্ততি গুলোকে দিনদার মুক্তাকি নামাজি পর্দাশীল বানিয়ে দিন এই এলাকার উপরে আল্লাহ রব্বুল্লা আলমের রহমত নাজিল করুন এই এলাকার সকল মুরব্বীদেরকে আল্লাহ পাক হায়াতে তো ইয়েবা দান করুন এই এলাকার সকল যুবকদেরকে আল্লাহ সুবান তালা সবাবে মদিনার মতো সাহাবাই কালামের যুবকদের মতো আল্লাপাক বানিয়ে দিন এই এলাকার সকল শিশুদেরকে আল্লাপাক সলহীন সন্তান হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন এই এলাকার মা বোনদেরকে আল্লাপাক আম্মাজন খাদিজার মতো আম্মাজন আশার মতো বানিয়ে দিন এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ রব্বুল আলমিন শেরেক মুক্ত তৌহিদি ইমান বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন সকলের অন্তর থেকে আল্লাপাক সকল হিংসা বিদ্বেষকে দূর করে দিন সকলের মধ্যে আল্লাপাক মহব্বত কায়েম করে দিন আজকের এই ইসলামী জলসাকে সফল করার জন্য যত ভাই বোন শারীরিকভাবে আর্থিকভাবে মানসিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ পাক সকল সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন আজকে এই মাদ্রাসার জন্য অনেক ভাই বোন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন এই সাহায্য সহযোগিতাকে কবল ও মঞ্জুর করে নিন আল্লাহ সুবান আমাদেরকে দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন এই এলাকার আশেপাশে যত কবরস্থান আছে যত মমিন মোমেনাত শুয়ে আছেন আল্লাহ সকলের আজাবে কবরকে আল্লাহ মাফ করে দিন আমাদের আব্বা আম্মা মুরব্বিয়ান যারা যেখানে শায়িত আছেন আল্লাহ সকলের আজাবে কবরকে মাফ করে দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক